রাসুল সাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি হ্যাঁ, এটা তো আগেই বলছি রাসুল সাল্লাম আমার প্রশ্ন হলো আমার প্রশ্ন হলো রাসুল সাল্লামকে মানুষ না জিন না ফেরস্তা তো নবীলামও স্পষ্ট করছেন আল্লাহ পাকও স্পষ্ট করছেন ফলাকাল ইনসান ইন কাল পাক্ষা ও ফলাকাল জান না মেম্বার মানুষ বানাইছেন কিসের থেকে সেটা আল্লাহ বলছেন জিন বানাইছেন কিসের থেকে এটাও আল্লাপাক বলছেন ফেরস্তা বানাইছেন কিসের থেকে এটাও আল্লাপাক বলছেন তো নবী সাল্লাম যদি মানুষ হন তো মানুষ যা দিয়ে তৈরি নবী সাল্লাহ সাল্লামও তা দিয়ে তৈরি এখানে তো এটা প্রশ্নই আসার কথা না এটা আকিদার বিষয়ও না এজন্য আল্লাহ কোরআনের কোথাও এটা উল্লেখ করেন নাই নবী সাল্লামকে কেঁদে বানাইছেন